পৃথিবীর কনায় কনায় আমার এ গান দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কনায় কনায় আমার এ গান দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তাকবীরে ফের জাগরে যুগের বীর সালাহুদ্দিন ইহুদের হাত হতে আকসা ছিনে আন আনরে ফিলিস্তিন ছুটে আয় বিন কাসিমার গজনবী ঘোরির মতো সব বীর কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র যানবাজ ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ভণ্ড আরব রাজ এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র যানবাজ ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ভণ্ড আরব রাজ এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবুঝ শিশুর প্রাণ ওদিকে বিশ্ব মরল সংঘর্ষণায় হিউম্যানিটির গান সাগরে তুর্কি আরব বঙ্গমালয় পাকসেনা দল সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল জাগরে তুর্কি আরব বঙ্গমালয় পাকসেনা দল সমরের শক্তি শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ওই শিবিরে কেন হায় যাচ্ছ না দুর্বার গতিতে চলছ ধীরে জাগো অর্থে জাগো অস্ত্রে জাগো ঐক্যে জাগো আজ সব রুখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উদ্ যথাযথ উৎসব জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তথ্য প্রযুক্তির গণমাধ্যম গড় দুশ্মন শিবিরের দুর্গে ধরা উচির তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর তোল তক বীর পৃথিবীর দেশ ভাষা পাত ভুলে মুসলিম সবে এক হও ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও পৃথিবীর দেশ ভাষা পাত ভুলে মুসলিম সবে এক হও ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল কত আর দেখবে মায়ের বুক ফাটা নাদ বনের অশ্রু জল পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে এ আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে ওঠ গর্জে দুনিয়ার সব মুজাহিদ মুক্তি পাগল প্রাণ কর স্বাধীন আরাকান সিরিয়া ইরাক লও কেড়ে আফগান জেনে নাও ওই হিমালয় শৃঙ্গ হতেও উচ্চ তোমার শির বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর তোলো তক বীর পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে